জীবদাতা যিনি আমাদের বিধানদাতা সমস্ত আবাদতের একমাত্র যিনি অধিকারী সেই মহান রব্বুল আলমিনের জন্যই সমস্ত প্রশংসা সবাই বলি আলহামদুলিল্লাহ অতপর দৌলদ তসলিম বর্ষিত হোক আখরে নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মজিতবা সাল্লাহ আলহামের প্রতি সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম সমসাময়িক বন্ধুবর্গ এবং প্রতিও কাজারা আজকে এখানে আমরা এই বাইতুল্লাতে আল্লাহর ঘরে এখানে উপস্থিত হয়েছি বিশেষ উদ্দেশ্য নিয়ে তা হচ্ছে তোমাম আমাদের এই পৃথিবীর সমস্যা সংকুল অবস্থায় আমরা মুসলিম হিসেবে আমরা কি করতে পারি বা আমাদের কি করণীয় এ সম্পর্কে সামান্য কিছু আলোচনা করা এবং শোনার জন্যই এখানে আমরা উপস্থিত হয়েছি তো সর্বপ্রথম আমি আমাদের সৃষ্টিকর্তার উদ্দেশ্য সম্পর্কে কিছু আলোকপাত করে সেই অনুযায়ী আমাদের কি কর্মসূচি এবং কর্মপন্থা হওয়া উচিত সে বিষয়ে দুটি কথা বলার চেষ্টা করব মা তৌফিক ইল্লা বিল্লাহ আমি সৃষ্টির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 কিছু সৃষ্টি করে তার একটা এনভায়রনমেন্ট একটা পরিবেশকে অনুকূলে নিয়ে এসে তারপরে তার এই সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত মানুষ সৃষ্টি তিনি করেছেন তাই এই সৃষ্টির আগেই তিনি এই সৃষ্টি সম্পর্কে ওয়ালাইকুম আসসালাম, তিনি ফেরেস্তাদের কাছে তার উদ্দেশ্য ব্যক্ত করেন তিনি কি বলছেন وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ফেরেশতাদেরকে আমি দুনিয়াতে জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই এটা আমার উদ্দেশ্য তো তাহলে এর দ্বারা আমরা আল্লাহ রব্লা আলমিনের উদ্দেশ্যকে বুঝতে পারলাম তিনি যত সমস্ত সৃষ্টি করলেন সে একটা সৃষ্টির জন্য আশরাফুল মখলুকাতের জন্য এবং আশরাফুল মখলুকাতকে কেন সৃষ্টি করলেন সে উদ্দেশ্য তিনি এখানে ব্যক্ত করছেন ফিল খালিফা দুনিয়ায় আমার খেলাফত করার জন্য আমার প্রতিনিধিত্ব করার জন্যই আমি এদেরকে সৃষ্টি করতে চাই আল্লাহ আলমিন তিনি এই আশরাফুল মখলুকাতের জন্য তার প্রয়োজনীয় উপাদানগুলো বা প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো তার প্রয়োজন সেগুলোকে আল্লাহ রব্লা আলমিন তার জন্য সহজলভ্য করে দিয়েছেন যেমন আমরা ছোট্ট একটা উদাহরণ থেকে যদি বুঝতে চেষ্টা করি যেমন একজন মানুষের জন্য জীবন ধারণ করার জন্য তার খাওয়ার প্রয়োজন ঠিক কিনা তো এই খাওয়ার বস্তুগুলোকে আল্লাহ রাবুল্লাহ আলমিন অন্যান্য বস্তু থেকে সস্তা করেছেন যেমন স্বর্ণালঙ্কার হীরা মণিমাণিক্য এগুলো যদি কারো না থাকে তাহলে তার কি জীবন শেষ হয়ে যায় শেষ হয়ে যায় না জীবন বাঁচার জন্য খাওয়া হলেই চলে তাহলে বেশি প্রয়োজন হচ্ছে খাওয়ার আল্লাহ রব্বুল আলমিন এই খাওয়ার জিনিসগুলো অন্য অন্য উপভোগ্য সামগ্রীর চাইতে খুব সস্তা করেছেন শুধু তাই না এই খাওয়ার মধ্যে যে জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন ওগুলোর দাম আরো সস্তা করেছেন যেমন একটা উদাহরণ যে খাওয়ার মাছ গোস্ত ইত্যাদি যদি একটা না থাকে আর একটা খাওয়া যায় কিন্তু যদি লবণ না থাকে তাহলে কি মাছ খাওয়া যাবে গোস্ত কোনোটাই খাওয়া যাবে না তো বেশি প্রয়োজন হচ্ছে লবণের আল্লাহ রব্বুল আলমিন দয়া পরামর্শ হয়ে অন্য অন্য খাদ্য সামগ্রীর যা মূল্য তার চাইতে লবণকে আরো সস্তা করে দিয়েছেন তেমনি ভাবে খাদ্যের যে মাছ গুস্ত তরি তরকারি লবণ তার চাইতে আর একটা বেশি প্রয়োজনীয় জিনিস রয়েছে সেটা হচ্ছে কি জীবন ধারণের জন্য পানি এই পানিকে আল্লাহ রবুল আলমিন আরো সহজ করে দিয়েছেন লবণ কিনতে হয় পানি কিনতেও হয় না যদিও টিউবওয়েল কুয়া ইত্যাদি কূপ খনন ইত্যাদি করতে হয় কিন্তু লবণের মতো খরচ পড়ে না লবণের প্রতি কেজি যা পানি যতই টিউবওয়েল যতই মেশিন টেশিন লাগাক এটা কি প্রতি কেজি লবণের সমান পড়বে তার চাইতে অনেক সস্তা পড়বে এর চাইতে আরো বেশি যেটা প্রয়োজন মানুষের জীবন ধারণের জন্য সেটা হচ্ছে অক্সিজেন বাতাস এই অক্সিজেনকে আল্লাহ রব্বুল আলমিন ওই লবণের পানির অন্যান্য যত কিছু আছে তার চাইতে আরো সহজলভ্য অর্থাৎ এর জন্য কোনো মূল্যই আল্লাহ রব্বুল আলমিন নির্ধারণ করেন নাই যদি এমনই একটা বিষয় আল্লাহ রব্বুল আলমিন করতেন যে এই অক্সিজেন নেওয়ার জন্য প্রতি শ্বাসের জন্য খুব বেশি না আমেরিকার জন্য পাঁচ ডলার সৌদিয়ার জন্য পাঁচ রিয়াল আর বাংলাদেশের জন্য পাঁচ টাকা করে দিতে হবে প্রত্যেক নিঃশ্বাসে যত বড় বড় কোটিপতি আছে বা দেশের রাজা বাদশাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা আছেন তাদের পক্ষে কি সম্ভব দেওয়া পাঁচ টাকা করে প্রতি নিঃশ্বাসের জন্য যে একবার করে অক্সিজেন ভিতরে নিবে পাঁচ টাকা পাঁচ রিয়াল পাঁচ ডলার সম্ভব হবে হবে না এর চাইতেও যদি কমে এক ডলার বা এক পয়সা করেও যদি হয় তার জীবনে যতবার শ্বাস নিবে এটা যত বড় কোটিপতি হোক না কেন তার পক্ষে দেওয়া সম্ভব নয় তো এটা আল্লাহ রব্বুল আলমিন বিনা পয়সায় কোন বিনিময় ছাড়াই আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন এই আশরাফুল মখলুকাতকে এবং তার জন্য এই আশরাফুল মখলুকাতের কাছে আল্লাহ রব্বুল আলমিন কি চাচ্ছেন ফিল আরদে এত কিছু আমি দিয়েছি আমার সমস্ত সৃষ্টি এই আশরাফুল মখলুকাতের জন্য আমি দিয়েছি এবং তার দ্বারা আমি কি চাচ্ছি আমার খেলাপতি চাচ্ছি আমার প্রতিনিধিত্ব আমি করতে চাচ্ছি এজন্যই তাকে এত কিছু দিয়ে ফুলে ফলে আলো বাতাস পানি ইত্যাদি উপাদান যা তার পক্ষে সৃষ্টি করা সম্ভব না এটা আমি এমনি তাকে দিয়েছি এত কিছু দিয়েছি একটা কাজ শুধু তার থেকে নেওয়ার জন্য যেমন নাকি আমাদের মধ্যে দেখা যায় ওই বিভিন্ন পশুর ওই দৌড় আগের দিন আমরা দেখতাম ঘোড় দৌড় বা ইত্যাদি উঠের দৌড় ইত্যাদি করে তো এইগুলো সারা বছর তাদের দিয়ে আর কোনোই কাজ করায় না ওই ঘোড়াকে দিয়ে মাল বহন করায় না ওই উটকে দিয়ে মাল বহন করায় না তাদের সারা বছর পালতে থাকে খুব সুন্দর সুন্দর খাওয়া দেয় তার চিকিৎসা সমস্ত কিছু ভালো হবে তার উদ্দেশ্য কি ওই দৌড়ের সময় প্রতিযোগিতায় ফার্স্ট হইতে হবে এটাই হলো মালিকের উদ্দেশ্য মহান রব্বুল আলমিন তিনি তার এই মখলুকাতকে যত মখলুকাত সৃষ্টি করেছেন যত সৃষ্টি তিনি করেছেন শুধুমাত্র এই আশ্রাফুল মখলুকাত এই ইনসানের জন্য তার উদ্দেশ্য কি যে আশ্রাফুল মখলুকাত তারা যেন সেই মহান রব্বুল আলমিনের যে প্রতিনিধিত্ব এই প্রতিনিধিত্ব করতে পারে এই জন্যই সমস্ত কিছু উপাদান দিয়ে তাকে সুশোভিত করেছেন এখন যদি দেখা যায় যে সারা বছর ওই পশুকে প্রতিযোগিতার জন্য খাওয়ানো হলো পালা হলো এখন সে যদি ওই প্রতিযোগিতার দিন যদি দেখা যায় যে ওই দিন সে আর নড়াচড়া করে না ঘোড়ার পাহাড় উঠায় না ওটা আর দৌড়াতে চায় না তখন মালিক কি করে রাগ হয়ে গুসা হয়ে তাকে বেদম প্রহার করতে থাকে যে এতদিন তোকে কি এই জন্য আমি খাওয়াইছি মহান রব্বুল আলমিন যিনি এত সুন্দর ভাবে আমাদেরকে প্রতিপালন করলেন তার একটা উদ্দেশ্যকে পালন করার জন্য তা আমরা যদি সেই উদ্দেশ্য পালনের জন্য যদি পা উঠাইতে না চাই মহান রব্বুল আলমিনকে আমাদের উপরে খুশি হবেন নিশ্চয়ই খুশি হবেন না তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে সৃষ্টিকর্তার উদ্দেশ্য সাধন করার জন্য আমার চেষ্টা করতে হবে আমি যদি সে চেষ্টা না করি সাধারণ একজন মানুষ সে ওই পশুর এক ফোঁটা রক্ত সৃষ্টি করতে পারে না এক টুকরা গুস্ত পশুর শরীরে সে সৃষ্টি করতে পারে না পারে কি মানুষ তারপরেও তার এই উদ্দেশ্য সফল না করতে পারলে তাকে প্রহার করে আর যেই মহান রব্বুল আলামিন তিনি যদি রক্ত না দিতেন তিনি যদি গোস্ত না দিতেন তিনি যদি তার অক্সিজেন না দিতেন তিনি যদি পানি তার আলো যদি না দিতেন তাহলে আমাদের কি বাতা সম্ভব ছিল বাতা সম্ভব ছিল না এত কিছু দিয়ে তিনি আমাদেরকে প্রতিপালন করছেন অথচ তার উদ্দেশ্য যদি আমরা সফল করতে না চাই যদি আমাদের ইচ্ছা অনুযায়ী যদি আমরা চলতে চাই তাহলে কি আমাদেরকে শাস্তি না দিয়ে তিনি ছাড়বেন অবশ্যই ছাড়বেন না অতএব প্রথমে সর্বপ্রথম আমাদেরকে এই বিষয়টি আমাদেরকে অনুধাবন করতে হবে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের উদ্দেশ্য কি কেন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন তো তাহলে আমরা এবার উদ্দেশ্য সম্পর্কে জানতে পারলাম যে আল্লাহর প্রতিনিধিত্ব করা এখন প্রতিনিধি কি এবং প্রতিনিধির কাজ কি এটা জানা দরকার তাই নাকি এখন প্রতিনিধি সম্পর্কে যদি আমরা ধারণা পেতে চাই আমাদের এই দেশে বা বিভিন্ন দেশে যদি কেউ কারো প্রতিনিধিত্ব করে তাদের সম্পর্কে আলোচনা করলে আমরা কিছুটা বুঝতে পারবো যেমন আমরা যদি এই দেশের যে প্রতিনিধি তার সম্পর্কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারি যে প্রতি জেলাতে এদেশের সরকারের পক্ষ থেকে একজন করে প্রতিনিধি আছেন সে প্রতিনিধির নাম কি প্রত্যেকটা জেলাতে একজন করে প্রতিনিধি আছে হলো ডিসি বা জেলা প্রশাসক এ হলো সরকারের পক্ষ থেকে প্রতিনিধি এখন বিভিন্ন এলাকার জন্য আছে ইউনিয়নের জন্য আছে বিভিন্ন কিছুর জন্য আছে তো এখন একটা জেলায় জেলা প্রশাসক বা ডিসি তিনি হচ্ছেন সরকারের পক্ষে থেকে এই জেলার প্রতিনিধি যদি দেখা যায় যে এই জেলাতে জেলার মানুষগুলো তারা সরকারের আইন মানছে না সরকারের আইনকে অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এমনকি নিজেরাই নিজেদের উপরে জুলুম করছে একে অন্যের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করছে একে অপরের জমি জায়গা জবরদখল করছে নিজেরাই ফাঁসাদ সৃষ্টি করা শুরু করে দিয়েছে এই সময় যদি ওই সরকারের প্রতিনিধি ডিসি সাহ জেলা প্রশাসক তিনি যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করেন তিনি যদি আর্মি বিডিআর পুলিশ বা এই সমস্ত আইন প্রয়োগকারী সংস্থাকে দমনের জন্য এই অশান্তিকে প্রশমনের জন্য এই ফসাদকে বন্ধ করার জন্য তিনি যদি কোন আইন প্রয়োগকারী সংস্থাকে যদি প্রেরণ না করেন এই অবস্থায় সরকার তাকে কি ছেড়ে দিবে কোন জিজ্ঞাসাবাদ করবে না তাকে অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে এখন জবাবদিহির সময় যদি সেই ডিসি যদি বলেন যে আমি ব্যক্তিগত ভাবে খুবই ভালো মানুষ আমি খুব সৎ অফিসার আমি কোনোদিন ঘুষ খাই না কারো প্রতি জুলুম অত্যাচার করি না এই যে এই এলাকায় আমার এই দৃষ্টিকে যে ফাসাদ গুলো সৃষ্টি করেছে এগুলো এরা নিজেরাই সৃষ্টি করেছে আমি এই সমস্ত ফাসাদ সৃষ্টি করি নাই আমি নির্দোষ আমার কোনো অপরাধ নাই এই কথা বললে কি সরকার মানবে তার এই কৈফিয়তকে মানবে নাকি মানবে না এর পরিবর্তে তাকে কি দেওয়া হবে শাস্তি দেওয়া হবে জেল জুলুম জরিমানা চাকরিচ্যুত ইত্যাদি শাস্তি দেওয়া হবে তার কারণ তার কারণ হচ্ছে এই যে তুমি অন্যায় না করলো তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রতিনিধির দায়িত্ব সেখানে যদি কেউ সরকারের আইনকে অমান্য করে সেখানে যদি কেউ নিজেরা যদি ফাঁসাদ সৃষ্টি করে তাহলে সেখানে তোমাকে দমন করার জন্য সেই ফাঁসাদকে বন্ধ করার জন্য সেই ফাঁসাদ যাতে হতে না পারে তার জন্য ক্ষমতা প্রয়োগ করার জন্য তোমাকে প্রতিনিধি সৃষ্টি করা হয়েছে বা প্রতিনিধি প্রেরণ করা হয়েছে দায়িত্ব অবহেলা করেছ তাই আজকে তোমাকে শাস্তি পেতেই হবে ঠিক না যদি সাধারণ একটা সরকার তার এই দায়িত্ব পালন না করলে সে ব্যক্তিগতভাবে সৎ হওয়ার পরেও তার প্রতিনিধিকে শাস্তি দেয় তাহলে আমাদের চোখের সামনে যদি আল্লাহ রব্বুল আলমিনের আইনকে লঙ্ঘন করা হয় আমাদের চোখের সামনে যদি মানুষগুলো তারা নিজেরাই ফসাদকে সৃষ্টি করে নিজেরা নিজের হাতে আইনকে রচনা করার মাধ্যমে ফাসাদকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলমিনের নাজিলকৃত আইনকে বাদ দিয়ে তাদের হাতের লেখা কাপের মুশরেকের বানানো আইনকে প্রণয়নের মাধ্যমে বাস্তবায়নের মাধ্যমে যদি ফাসাদকে যদি সৃষ্টি করে জাহারাল ফাসাদ ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস এই দুনিয়ায় জলের স্থলে যত ফাঁকাত যত অন্যায় যত অবিচার সৃষ্টি হয়েছে সমস্ত কিছু কি করেছে বিমা কাসাবাত আইদিন নাথ নিজের হাতে এই মানুষগুলো এরা নিজেরা এই ফাসাদকে সৃষ্টি করেছে তো এই সমস্ত ফাসাদ এরা যদি সৃষ্টি করে আর যারা প্রতিনিধি হিসেবে যারা দাবি করবে তারা যদি এই ফাসাদকে বন্ধ করার জন্য এই অন্যায়কে বন্ধ করার জন্য আল্লাহ দুহিতাকে বন্ধ করার জন্য আল্লাহর আইন ব্যতীত তাগুদের তৈরি করা আইন মানুষের তৈরি করা আইন কাপের মুশরেকের তৈরি করা আইনকে উৎখাত করে সেখানে শান্তি আনয়নের জন্য যদি চেষ্টা না করে তাহলে কি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ছেড়ে দিবেন যদি প্রতিনিধিগণ বলেন যে আমরা তো কোনো অন্যায় করি নাই আমরা ঠিক মতো পাঁচ বাক্য নামাজ করেছি আমরা ঠিক মতো রোজার সময় রোজা করেছি হাজের সময় হাত করেছি জাকাত দেওয়ার মতো সমর্থ হলে আমরা জাকাত দিয়েছি আমরা তোমার পুরো রকমের কোন আবাদতের আমরা ত্রুটি করি নাই আমরা ব্যক্তিগত ভাবে কোনো শেষ করি নাই কোনো আঘাত করি নাই আমরা কোনো অন্যায় করি নাই বাহিনী সরকারের যে সমস্ত প্রতিনিধি সরকারের যে সমস্ত মনোনীত ব্যক্তি তারা এই আইনকে লঙ্ঘন করেছে তারা তোমার আইনকে লঙ্ঘন করে কামের মধ্যে আইন দ্বারা দেশকে শাসন করেছে আমরা ব্যক্তিগত ভাবে কোনো অন্যায় করি নাই এই কথা যদি বলে এই কৈফিয়ত কি মহান রাব্বুল আলমিন মানবেন কি বলবেন মহান রাব্বুল আলমিন তোমাকে তো আমি প্রতিনিধি সৃষ্টি করেছি তারা আইনকে লঙ্ঘন করেছে আমার দেওয়া জীবন বিধানকে তারা তরক করে কাবের মুশ্রিকের দেওয়া জীবন বিধান তাদের দেওয়া আইন ল কনস্টিটিউশন সংবিধানকে তারা মেনেছে আর তোমরা তখন আমার প্রতিনিধি হিসেবে তোমরা কি করেছো তোমরা কি চোখ বুঝে থেকেছ নাকি তোমার চোখের সামনে এগুলো হয়েছে তো তোমাদেরকে আমি কি নির্দেশ দিয়েছিলাম এই ফসাদকে দূরীভূত করার জন্য এই ফসাদকে উৎখাত করার জন্য এই সমস্ত অন্যায়কে দূর করার জন্য অন্যায়কে দূর করে দুনিয়ায় শান্তি পরকালীন মুক্তি আনয়নের জন্য তোমাদেরকে আমি কি নির্দেশ দিয়েছিলাম এই কথা কি বলবেন না মহান রব্বুল আলমিন তাহলে মহান রব্বুল আলমিন এই ফসাদকে দূর করার জন্য এই অন্যায়কে দূর করার জন্য কি নির্দেশ দিয়েছেন কি করার নির্দেশ দিয়েছেন তো খেয়াল করুন সে মহান রব্বুল আলমিনের ঘোষণা وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله وقاتلوهم এই সমস্ত ফিতনা যারা সৃষ্টি করেছে এই সমস্ত ফসাদ যারা সৃষ্টি করেছে যারা এই অন্যায় আইনকে যারা প্রণয়ন করেছে যারা আল্লাহর নাজেলকৃত বিধানকে পিঠ প্রদর্শন করে কাপের মুশ্রিকের বিধানকে যারা প্রতিষ্ঠা করেছে তাদের বিরুদ্ধে কি করো তাদের সবার বিরুদ্ধে সশস্ত্র ভাবে প্রতিহত করো তাদেরকে তাদের সাথে কেতাল করো তাদের সাথে সশস্ত্র যুদ্ধ করো যাতে করে মানুষের তৈরি করা কোন ফিতনা দুনিয়াতে অবসান না থাকে হাত্তালা তাকুনা ফিতনা কতক্ষণ পর্যন্ত তোমাদের এই কিতাল চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত মানুষের বানানো নিজের হাতে তৈরি করা আইন কানুন দ্বারা যে ফিতনা ফসাদকে সৃষ্টি করেছে এগুলো যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত তোমার এই কিতাল চালিয়ে যেতে হবে এবং কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন আল্লাহর আইন কানুন আল্লাহর নাজিল কিত বিধান আল্লাহর কোরআনের শাসন দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত তোমাকে এই কিতাল চালিয়ে যেতে হবে এই হচ্ছে নির্দেশ এই নির্দেশকে আমরা উপেক্ষা করে আমরা যদি বলি আমরা তো কোনো অন্যায় করি নাই তাহলে কি আল্লাহ রাবুল আলমিন আমাদের এই কৈফিয়তকে মেনে নেবেন আমাদের এই কৈফিয়ত দেওয়ার কারণে তিনি কি আমাদেরকে কোনো শাস্তি দিবেন না অবশ্যই দিবেন তাহলে আমাদেরকে সেই কথা খেয়াল করতে হবে যে আমাদের সৃষ্টি করার কি উদ্দেশ্য ছিল এবং আমরা সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করছি কিনা সেই উদ্দেশ্যের কাজ আমরা সফল করছি কি না করে থাকলে আলহামদুলিল্লাহ আর যদি না করে থাকে তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছ থেকে যে কি শাস্তি আসবে সেটা আমাদের চিন্তা করতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন কি ঘোষণা করছেন যে আমার বিধানকে আমার জমিনে বাস্তবায়ন করার জন্য এই সমস্ত অন্যায়কারী ফিতনা সৃষ্টিকারী মানুষের হাতে আইন প্রণয়নকারীদের বিরুদ্ধে কেন তোমরা যুদ্ধের জন্য বের হচ্ছ না যদি তোমরা বের না হও তাদেরকে উৎখাত করে আমার আইনকে বাস্তবায়ন করার জন্য তোমরা যদি ঘর থেকে বের না হও তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যদি তোমরা প্রস্তুত না হও ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا যদি তোমরা এই জিহাদের জন্য যদি বের না হও ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে মনে রেখো আর কি করা হবে সেই কঠিন শাস্তি হবে কিয়ামতের দিন আর দুনিয়াতে কি করা হবে ওয়াস্তাবদিল কাউমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ তোমাদের পরিবর্তে তোমাদের ক্ষমতার পরিবর্তে তোমাদের রাজত্বের পরিবর্তে তোমাদের শিক্ষা সংস্কৃতি ইমান আকিদার পরিবর্তে তোমাদের উপরে একটা বিজাতীয়কে চাপিয়ে দেওয়া হবে তোমাদেরকে অপমান করে তোমাদেরকে সাহিত্যা করার জন্য একটা জাতিকে চাপিয়ে দেওয়া হবে ওয়ালা তাদের রহসাই আ তাদের তোমরা কোন ক্ষতি করতে পারবে না যত পদ্ধতি তোমরা এখতিয়ার করো না কেন কোনো পদ্ধতিতেই তাদেরকে কোনোই ক্ষতি করতে পারবে না একমাত্র তাদেরকে ক্ষতি করার জন্য একটাই পদ্ধতি আছে সেই পদ্ধতি হচ্ছে কি কেতাল সেই কেতালের পদ্ধতিতেই তাদেরকে ক্ষতি করতে পারবে অন্য কোন পদ্ধতিতে ক্ষতি করতে পারবে না তাই তো ওই সমস্ত পৃথিবীর তাগত কাবের মুশরিক তারা কি চায় তোমাদেরকে ওই কেতাল থেকেই বিরত রাখতে চায় মহান রাব্বুল আলমিন আগে সতর্ক করে দিয়েছেন যে সাবধান সাবধান মনে রেখো তারা কিন্তু একটা জিনিসকেই ভয় পায় ওই কাবের তাগত মুশরিক তারা একটাকেই ভয় পায় সেটা হচ্ছে কি অস্ত্র যে দ্বারা তাদের সাথে জিহাদের মাধ্যমে মুমেনগণ শাহাদত পেতে পারে এই শাহাদত পিয়াছি পাগলদেরকে তারা ভয় পায় তাই তারা কি চায় যে এই সাদত পিয়াসি পাগলদের কাছে যেন অস্ত্র না থাকে যেমন নাকি পাগলের হাতে কোনো লাঠি ছুটা ইত্যাদি থাকলে সাধারণ মানুষ কি ভয় পায় না ভয় পায় যে পাগলের হাতে একটা পাথর আছে কখন যিনি মেরে দেয় এই জন্য এই কাপের মুশরেকরাও ভয় পায় শাহাদত পিয়াসি পাগল এই শাহাদতের জন্য যারা পাগল পারা এই সমস্ত পাগলদের হাতে যেন কখনো অস্ত্র না থাকে কি বলছে আল্লাহ রব আলমিন সতর্ক করে দিয়ে বলছেন এই কাফেরদের উদ্দেশ্য হচ্ছে এই শুনে রাখো এই পাগলদের কাছে যেন অস্ত্র না থাকে ওয়াদ্দাল্লাযীনা চায় তারা কামনা করে ছলে বলে কলে কৌশলে তারা এটাকেই করতে চায় কি তোমরা যেন তোমাদের অস্ত্রকে বন্ধ করে দাও অস্ত্রের মাধ্যমে জিহাদ যে করবে এটা যেন বন্ধ হয়ে যায় তোমরা অস্ত্রের থেকে গা ফেল হয়ে যাও অস্ত্রের মাধ্যমে জিহাদ করতে হবে এই কথাকে তোমরা ভুলে যাও অস্ত্রের ব্যাপারে কোনো আলোচনাই যেন না হয় অস্ত্র নয় অন্য যে কোনো পন্থায় তোমরা ইসলাম কায়েম করতে চাও করতে পারো তোমরা হেফাজত করতে চাও করতে পারো যা চাও তোমরা করতে পারো কিন্তু শুধুমাত্র একটা জিনিস করতে পারবে না সেটা হচ্ছে অস্ত্র হাতে নিতে পারবে না যেভাবে নবীর অস্ত্র হাতে নিয়েছিলেন তোমরা সেটা পারবে না যেটা যেভাবে সাহাবিগণ নিয়েছিলেন তোমরা সেভাবে নিতে পারবে না যেভাবে মধ্যে মুজাহিদ মুজাদ্দেদে জামান আল্লাহর ওলিরা যেভাবে তারা অস্ত্র নিয়ে জিহাদ করার মাধ্যমে আল্লাহর বলি হয়েছেন তোমরা যেন ওইভাবে অস্ত্র হাতে না নাও